إن আলাইকুম لله والصلاة ইন আলহামদুলিল্লাহ رسول الله وعلى آله আলা ومن ওয়াসাবি أما بعد প্রিয় দর্শক সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে সোনালী শিশু অনুষ্ঠানে আজকে আমরা সর্বশেষ এই শিশুদের চারিত্রিক উৎকর্ষ সাধন বা চারিত্রিক নির্মাণের ক্ষেত্রে সর্বশেষ আজকের পর্বে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কয়েকটি মূল নীতি নিয়ে মনে থাকবে আপনাদের যে আমরা বলেছিলাম শিশুদের চারিত্রিক উৎকর্ষ যদি আমরা সাধন করতে চাই শিশুদের মধ্যে চারিত্রিক গুণাবলী যদি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে পাঁচটি মূলনীতির উপর ভিত্তি করে কাজ করতে হবে প্রথমত হচ্ছে শিশুদের মাঝে আমরা শিষ্টাচার বা আদব এটি তৈরি করে দিতে হবে এটি ছোটকালে যাতে বড় যখন হবে তারা তখন পরিণত বয়সে যখন তারা হবে তখন সমাজে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পেশার বিভিন্ন অবস্থানের লোকদের সাথে আচরণ করতে গিয়ে যাতে তাদেরকে কখনো কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে না হয় কখনো যাতে তাদেরকে কোনো এমন সিচুয়েশন তৈরি না করতে হবে যেটা ইসলামের দাওয়াত ইসলামের সৌন্দর্য এর সম্পূর্ণ বিরোধী তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি আমরা এই এই ধারাবাহিক আলোচনার সর্বশেষ মানে শিষ্টাচার শিক্ষা এই সংক্রান্ত আলোচনা সর্বশেষ যে পয়েন্টে বলতে চাই তা হচ্ছে যে যখন কোরআন তালাওয়াত হবে তখন শিশুরা যাতে চুপ থাকে এটিও কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে শিশুদেরকে শিক্ষা দেয়া আমরা ইবনে কাসির রহমউল্লাহ তিনি তার তাফসিরে তিনি ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সব হান্ত বলেছেন وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون তোর হামুন যে এই আয়াতটি নাজিল হয়েছে ফি ফাতাম মিনাল আনসারি খানা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম কুল্লামা করা আশাই আন করা আহু যখন এই আয়াতটি নাজিল হয়েছে আনসারি একজন একজন যুবকের ব্যাপারে আনসারি একজন যুবকের ব্যাপারে যে যখনই রাসুল্লাহ ইসলাম কোরআনের কোন আয়াত তালাওয়াত করতেন তখনই সে তার সাথে সে আয়াতটি তালাবাত করত তখনই কোরআনের আয়াত নাজির হলো যখন কোরআন তালাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো তাহলে এবং তোমরা চুপ থাকো তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে তো এ হচ্ছে প্রিয় দর্শক তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়া সংক্রান্ত আলোচনা এবার আমরা দ্বিতীয় যে মূল স্তম্ভটি আলোচনা করব তা হচ্ছে যে হলুকুসেদ অর্থাৎ সত্যবাদিতার চরিত্র শিশুদের মাঝে তৈরি করে দিতে হবে মনে রাখতে হবে যে সত্যবাদিতা এই শিশুকে তাকে যদি সত্য বলা আমরা শিখাই তাহলে তার আচরণে তার কথাবার্তায় তার চিন্তা চেতনায় প্রত্যেকটা জায়গায় এই সত্যবাদিতার ছাপ থাকবে যদি আমরা তাকে কখনো মিথ্যাবাদিতা শেখাই তাহলে তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই মিথ্যাবাদিতার ছাপ সেখানে তৈরি হবে ছাপ সেখানে আমরা লক্ষ্য করব একজন শিশু সেও কিন্তু মানুষ তার সাথে আমরা যখন আচরণ করব আচরণ ক্ষেত্রে যাতে আমরা সত্যবাদিতার সাথে আচরণ করি সত্যবাদিতা পূর্ণ আচরণ করি তাহলে আমরা শিশুদের মাঝে সত্যবাদিতার চর্চা দেখতে পাবো এই জন্য পিতামাতার জন্য কখনো কোনোভাবে বৈধ নয় যে কোনো অবস্থায় কোনো ক্ষেত্রেই শিশুদের সাথে মিথ্যাচার করা মিথ্যা আচরণ করা এটি যদি শিশুরা যদি এমন কোনো আচরণ পিতামাতাদের কাছ থেকে পায় তাহলে শিশুদের মাঝে ওই মিথ্যাচার সত্যবাদিতার বিপরীত ক্যারেক্টার তাদের মধ্যে ডেভেলপ করবে আমরা দেখি আবু দাউদ রহমুল্লাহ আব্দুল ইবনে আমের রাদি আল্লাহ থেকে বর্ণনা করেছেন যে দাঁত নি উম্মি ওমান একদিন আমার মা আমাকে ডাকলেন আব্দুল ইবনে আমের রাদি আল্লাহ তিনি বর্ণনা করছেন ও রাসুল্লাহ কয়েদিন ফি বাইতিনা রাসুলাম আমাদের ঘরে বসা ছিলেন ফাকালাত তখন তিনি বললেন তাহাল ও অতিক তুমি আসো আমি তোমাকে কিছু দেবো ফাকাল লাহা সাম রাসুলাম তখন তাকে বললেন মা আরত্তে আন্তর্তিয়াহু আপনি তাকে কি দিতে চাচ্ছিলেন কয়লা তখন তিনি বললেন আরত তু আন তামারন আমি তাকে খেজুর দিতে চেয়েছিলাম ইয়া রাসুল্লাহ ফাকর আল্লাহ তাকে বললেন আমা ইন্না কেলাউলাম তোরতিহি সেই আন কুতিবাত আলিহি কাজিবাতুন আপনি যদি তাকে কোনো কিছু না দিতেন তাহলে আপনার বিরুদ্ধে একটা মিথ্যাচার মিথ্যা লেখার মিথ্যা বলার একটা অভিযোগ একটা পাপ আপনার আমল নামায় লেখা হয়ে যেত দেখুন সুবাহান আল্লাহ হামদি মা তার সন্তানকে ডাকছেন আমরা অনেক সময় বলি যে আসো তোমাকে হাতের মুষ্টি করে বলি আসো তোমাকে আমি চকলেট দেবো বা ইত্যাদি দেবো কিন্তু আসলে দেখা যায় যে আসলে কিছু দেই না এটি মিথ্যাচার এইভাবে তার মাঝে মিথ্যাচারিতা তৈরি হয় এটি আমরা কোনো অবস্থায় না করি এবং আহমেদ ইবনে হাম্বুল আবু হরাদি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করছেন রসুল্লা সাল আলী আসলাম বলেছেন মান কল আলী তাল কেউ যদি তার কোনো সন্তানকে বলে আসো হাতি আমার কাছে আসো অর্তিকা তোমাকে আমি কিছু দেব ওয়ালাম ইয়র্তি কিন্তু সে তাকে আসলে কিছু দেয়নি কুতিবাদ কাজিবাতুন তাহলে তার বিরুদ্ধে একটা মিথ্যাচার লেখা এটি মিথ্যাচার বলা তার বিরুদ্ধে লেখা হয়ে যাবে আলী রাজি হোসেন আলী রাজি আল্লাহ তিনি বর্ণনা করছেন যে আমি আমার নানার কাছ থেকে একটি কথা শিখেছি তা হচ্ছে যে যা তোমাকে সন্দেহে ফেলে তা পরিত্যাগ করে যেটি সন্দেহ এর মধ্যে তোমাকে নিক্ষেপ করে না তা তুমি গ্রহণ করো আর জেনে রাখো সত্য হচ্ছে প্রশান্তি আর মিথ্যা হচ্ছে আর মিথ্যা হচ্ছে সন্দেহ মিথ্যা হচ্ছে কারোর মধ্যে সন্দেহ তৈরি করে দেয়া সন্দেহর বাতিক কারোর মধ্যে তৈরি করে দেয়া অতএব এই যে সত্যবাদিতা এই সত্যবাদিতা ছোট হোক বড় হোক প্রত্যেকের সাথে সত্যবাদী আচরণ করা এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি যাতে মিথ্যাবাদী কোনো আচরণ আমরা কারো সাথেই না করি ইমাম আসাম আইন রহমুল্লাহ আবু ইসহাক এবং আবিল আহওয়াস আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ থেকে বর্ণনা করছেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়া কবর রিওয়ায়া রিওয়ায়াল কাজ তোমরা মিথ্যা মিথ্যা মিথ্যা গল্প বলা থেকে তোমরা দূরে থাকো ফাইনাল কেদিবা কারণ মিথ্যা লাইয়াসলিহবিল জিদ্দি ওয়াল হাজাল কারণ মিথ্যা কোনো কল্যাণ নিয়ে আসে না কোন বিপদ দূর করে না ওয়ালা ইয়াঈদ আহাদুকুম সবিয়াহু সুম্মা তোমাদের কেউ কোনো সন্তানকে এমন কোনো ওয়াদা দেবে না যে ওয়াদা পরবর্তী সে পূর্ণ করে না অতএব দেখুন আমরা ইভেন গল্প যখন বলি তখন কোনো মিথ্যা গল্প যদি তাদের মাঝে তাদের কাছে না বলি এটিও কিন্তু আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আমাদেরকে সাবধান করে দিয়েছেন আনি তিনি তার গ্রন্থে হাদিসটি আদাবুল ইমলাউল ইস্তিমলা এই গ্রন্থে তিনি হাদিসটি বর্ণনা করেছেন অতএব আমরা দ্বিতীয় যে মূলনীতিটি মূল স্তম্ভটি আলোচনা করলাম তা হচ্ছে সত্যবাদিতার বীজ তাদের মধ্যে প্রথিত তাদের মধ্যে রোপণ করে দেয়া যাতে কখনো মিথ্যাবাদিতা সেখানে স্থান গেড়ে না বসতে পারে তৃতীয়ত যে বিষয় তা হচ্ছে গোপনীয়তা রক্ষা করার গোপনীয়তা রক্ষা করার চরিত্র তাদের মধ্যে তৈরি করে দিতে হবে প্রিয় দর্শক আমরা কিন্তু এখানে গোপনীয়তা বলতে শুধুমাত্র কিছু গোপন তথ্য কিছু গোপন কথা এর কথাই বুঝি না আমরা বলতে চাই যে এর মানে হচ্ছে যে এই শিশু তার ভবিষ্যতে তার সকল অবস্থায় সে অবশ্যই গোপনীয়তা রক্ষা করবে সে তার পরিবারের গোপনীয়তা রক্ষা করবে তার নিজের জীবন গোপনীয়তা রক্ষা করবে সে সমাজের গোপনীয়তা রক্ষা করবে সে সমাজের কল্যাণের জন্যে সে নিশ্চয়ই তার সকল সময়কে তার সকল চিন্তা চেতনাকে সে ব্যয় করবে সমাজের গোপনীয়তা রক্ষা করা সব পরিবারের গোপনীয়তা রক্ষা করা সিম্বলিক্যালি এর অর্থ হচ্ছে যে পরিবারের অকল্যাণ হয় এমন কোনো কাজে সে নিজকে নিয়োজিত করবে না কারণ গোপনীয়তা যদি অন্য কোথাও ফাঁস করে দেওয়া হয় তাহলে মানুষ তাদের ব্যাপারে বিরূপ ধারণা পোষণ করবে অতএব যেগুলো গোপন যেগুলো যেগুলো আল্লাহ সুবাহনতালা গোপন করে রেখেছেন এমন কোনো জিনিস বিভিন্ন জায়গায় বলে বেড়ানো যেটিকে আমরা গিবাথ অথবা যেগুলিকে নামিমা বলে থাকি আপনারা জানেন যে জীব জিব্বার মাধ্যমে আসলে পৃথিবীর সকল সংকট তৈরি হয় অতএব সে তার জিব্বাকে কন্ট্রোল করা শিখবে সে শুধুমাত্র গোপনীয়তা রক্ষা করা মানে হচ্ছে তার জিব্বাকে সে কন্ট্রোল করা শিখবে সে এমন কোনো কথা বলবে না যে কথা তার প্রয়োজন নেই সে অন্যের সম্পর্কে জানে এমন কোনো তথ্য যেটি তাকে অপমানিত করবে এমন কোনো তথ্য সে অন্য জায়গায় অন্যের কাছে বলে বেড়াবে না এটি কিন্তু এই শিশুকে তাকে গোপনীয়তা রক্ষায় তাকে তাকে তাকে শক্তিশালী করে তুলবে এটি তাকে শক্তিশালী করবে সিদ্ধান্ত গ্রহণে কারণ অনেকে কিন্তু গোপনীয়তা জানে কিন্তু তার সিদ্ধান্ত তার সুদৃঢ় সিদ্ধান্তের অভাবে তার ব্যক্তিত্বের অভাবে সে কিন্তু এগুলো মানুষের কাছে বলে বলে বেড়ায় অতএব তার মধ্যে থাকবে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার একটা শক্তিমত্তা তার মাঝে থাকবে তার জিব্বাকে কন্ট্রোল করার একটা মানসিকতা একটা শক্তি তার মাঝে থাকবে সমাজে এক ধরনের সমাজে এক ধরনের আন্তরিক পরিবেশ তৈরি করা সমাজে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করা সমাজের ব্যক্তিদের মাঝে চমৎকার সম্পর্ক তৈরি করার একটি মানসিকতা তার মধ্যে থাকবে সে একের কথা অন্যের কাছে বলে বেড়াবে না ইমাম মুসলিম রাহমুল্লা আব্দুল ইবনে জাফরাদি আল্লাহ থেকে মনে করছেন যে রাসুল্লাহ আর দাফানি রাসুলাম শিশুর কথা বলছি কিন্তু আমরা বড়দের কথা বলছি না বড়রা গোপনে রক্ষা করে করতেই হবে তাদেরকে শিশুদেরকেও তিনি গোপন কথা বলে তাদের মধ্যে সে আত্মবিশ্বাস তাদের মধ্যে সেই তাদের মধ্যে সেই সিদ্ধান্ত গ্রহণের শক্তিমত্তা তাদের মাঝে সেই জিব্বাকে কন্ট্রোল করার মানসিকতা এগুলো জিব্বাকে কন্ট্রোল করার শক্তিমত্তা রাসুসলাম তৈরি করে দিতেন আব্দুল জাফর বলছেন একবার রাসুসলাম আমাকে তার বাহনের পেছনে বসালেন এবং তিনি তারপর আমার কাছে একটি কথা গোপন করে বললেন যে লা উহাদ্দিসুবিহি আহাদাম মিনান্নাস যাতে আমি এই কথা আর কাউকে না বলি ওয়াকান আহাব্বু মা ইস্তাতারবিহি রসুলাম লিহাজতিহি রাসুল্লাহ সাল আলী আসসালাম যেই বিষয়ে আমাকে গোপন রাখতে বলতেন সেটি গোপন রাখা আমার কাছে খুবই ভালো লাগতো এটা কোনো কোনো একটা হতে পারে যে রাসুলাম কোনো একটা উদ্দেশ্য কোনো একটা উদ্দেশ্যে তিনি কিছু করছেন অথবা হা এসে নাখলেন অথবা রাসুল্লাহ সাল্লাহ আসলাম কোনো একটা খেজুর এর বাগান এর ইত্যকার কোনো বিষয় আসলে আমার কাছে গোপন এখানে গোপন রাখা আসলে সিম্বলিক ইস্যু তিনি এই শিশুর মধ্যে একটা শক্তিমত্তা তৈরি করে দেয় তার জিব্বাকে কন্ট্রোল করা তিনি সিদ্ধান্ত গ্রহণের গ্রহণের মতো শক্তি তার মধ্যে তৈরি হোক ইত্যাদি বিষয়গুলো রসুলাম তার মধ্যে তৈরি করে দেন তার আত্মবিশ্বাস তার মধ্যে তৈরি হবে যে সে কিছু করতে পারে এই জন্য রসুলাম তাকে এই কথা বলতেন একই বিষয়ে আমরা আনাসুদ্দি আল্লাহ হাদিস বর্ণনা করেছি তিনি বলেছেন যে একবার এরকম হলো যে রসুলাম আমাকে কোনো একটি কাজে পাঠালেন আমার মার কাছে আমার একটি নির্ধারিত সময় যাওয়ার কথা রাসুল ইসলামের খেদমত আমি শেষ করলাম তারপরে মায়ের কাছে ফিরে যাব দুপুর গড়িয়ে গিয়েছে রাসুল তখন ঘুমাবেন বিশ্রাম নেবেন আমি মায়ের কাছে ফিরে যাই প্রতিদিন এই সময় কিন্তু আজকে আমি যাচ্ছি না কারণ রসুলাম আমাকে কোনো একটি কাজে পাঠালেন সেই কাজে আমার একটু দেরি হয়ে গেল দেরি হওয়ার পর আমি যখন মায়ের কাছে ফিরে গেলাম তখন মা বললেন কেন তোমার দেরি হয়েছে কি হয়েছে তখন আমি বললাম যে এটি একটি গোপন এটি একটি গোপনীয়তা রাসুলাম আমাকে একটি গোপন কাজে পাঠিয়েছেন অতএব আমি এটি গোপন রাখতে চাই তখন এই মা সুবহান আল্লাহ হামদি এত এত চমৎকার এত দায়িত্বশীলা এত আল্লাহ পরায়ণা মা যাতে আমাদের প্রত্যেকের আল্লাহ সুবহানত দান করেন এত দূরদৃষ্টি সম্পন্ন মা তিনি তখন তাকে বললেন যে তুমি লা তুখ তুমি আল্লাহ রাসুলের গোপনীয়তা সম্পর্কে কাউকে বলো না কাউকে কখনো বলো না সকল পৃথিবীর সকল মায়েদের এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকুক যে মায়েরা যাতে তাদের সন্তানদেরকে এভাবে দায়িত্বশীল আত্ম সত্য বিশ্বাস হিসাবে তাদেরকে তৈরি করেন প্রিয় দর্শক চতুর্থ যেই মূল স্তম্ভ তা হচ্ছে আমানতের চরিত্র তাদের মধ্যে তৈরি করে দেওয়া যে তারা আমানত দাঁড়িয়ে হবে আপনি দেখুন রাসুল আসলাম সম্পর্কে কোরাইশরা তিনি নবী হওয়ার আগে তাকে সদেক আল আমিন সত্যবাদী এবং বিশ্বস্ত হিসেবে তারা তাকে ট্রিট করতো তারা তাকে তারা তাকে সেই উপাধি প্রদান করেছে হজরত ইউসুফ আলী সালাতাম সম্পর্কে তিনি তার নিজকে বলেছেন আমি আমি আমি নিরা আমি আমি উদ্দার আমি কোনো আমানতকে কখনো খেয়ানত করি না এভাবে আমান উদ্দার হওয়া কারণ এই শিশু কিন্তু পরবর্তীতে সমাজের বিভিন্ন দায়িত্বশীল ভূমিকা তাকে পালন করতে হবে তার মধ্যে আমান আমানতদারিতা না থাকে তাহলে এই শিশু কিভাবে সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন করবে এই জন্য আমরা দেখি রাসুল্লাহ সাল্লাম এই শিশুদেরকে তার পরিবার থেকে আমান উদ্দার হিসেবে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার জন্য তিনি আমাদেরকে দৃষ্টিভঙ্গি প্রদান করেছেন রাসুল্লাহ সাল্লাম বলে বলেছেন যে ইভেন শিশুরা তাদের পিতামাতার যে সম্পদে সম্পদের ক্ষেত্রে তারা আমানতদার অর্থাৎ পিতামাতার সম্পদ তারা অন্যায়ভাবে অপ্রয়োজনে তারা নষ্ট করবে না সহি সহি বুখারিতে শেরাসনা বলেছেন আল ওয়ালাদু রাইন ফি মালি আবিহি ওহুয়া মাসউলুন রা ইয়াতি যে পিতামাতা তার পিতামাতার সম্পত্তির ক্ষেত্রে সন্তানরা দায়িত্বশীল আমান উদ্দার বিশ্বস্ত অতএব এই ব্যাপারে তাদেরকে কেয়ামতিদের আল্লাহ সুবহান তালা প্রশ্ন করবেন কোন একজন ব্যক্তি কোন একজন শিশু যদি এই উদ্দারি তার ক্ষেত্রে তার যেই তাকে কোনো একটি দায়িত্ব প্রদান করা হয়েছে এই দায়িত্ব পালনের ক্ষেত্রে তার যে আমানতদারিতা কোনো একটি জিনিস তাকে পৌঁছে দিতে বলা হয়েছে এটি পৌঁছে দিতে গিয়ে সে যদি আমানতদারি তাকে নষ্ট করেন তরুসলাম তাকে শাস্তি দিতেন কখনো কখনো তার কান ধরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তাকে শাস্তি প্রদান করতেন অর্থাৎ তাকে শিক্ষা প্রদান করতেন তাকে শাসন করতেন যে তুমি কাজটি যা করেছো তা ভুল করেছো ইমাম নবী রহমুল্লাহ তার আল আজকার গ্রন্থে উল্লেখ করেছেন ইবরুসিনী আবদুল্লাহ ইবনে বসর থেকে বর্ণনা করেছেন রাজি আল্লাহ তালানহু যে বায়াসানি উম্মি আমার মা আমাকে পাঠিয়ে আনলেন রাসুল্লাহ সাল্লামের কাছে খেজুরের এক থোক খেজুর নিয়ে আমি সেখান থেকে দুই একটি খেয়ে ফেললাম আমি রাসুলের কাছে পৌঁছার আগেই সেখান থেকে দুই একটি খেয়ে ফেললাম কয়েকটি আঙ্গুর নিয়ে পাঠালেন আমি রাসুলের কাছে পৌঁছার আগেই কয়েকটি আঙ্গুর খেয়ে ফেললাম যখন আমি রাসুলের কাছে আসলাম তখন তিনি আমার কান ধরে বললেন ইয়া গাদার ইয়া গোদারা আর গাদ্দারি করেছো তুমি তো এখানে দেখি তুমি তো তোমার আমানতদারিতা নষ্ট করেছো আমানত ভঙ্গ করেছো তোমার বিশ্বাস ভঙ্গ করেছ এভাবে আমরা দেখি রসুলাম কিভাবে বিশ্বস্ততা রক্ষা করার জন্য তাদের মধ্যে বিশ্বস্ততার অনুভূতি তৈরি করার জন্য তিনি কাজ করেছেন প্রিয় দর্শক আমরা সর্বশেষ যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে শিশুদের অন্তরগুলোকে আপনি বিভিন্ন ধরনের এই যে ক্রোধ ক্ষোভ হিংসা বিদ্বেষ ইত্যাদি থেকে রক্ষা করার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আল্লাহ রসুল সাল আলী আসসালাম তিনি আমাদেরকে দেখিয়েছেন যে শিশুদের মধ্যে এই অনুভূতি তৈরি করে যদি আমরা না দেই তাহলে সমাজ যখন সে দায়িত্বশীল ভূমিকা পালন করতে যাবে তখন এখানে সে এতটা সমস্যা তৈরি করবে যে সে আসলে আরেকজনকে দেখে হিংসা করবে বিদ্বেষ করবে এবং সমাজে সে একটি বিশাল বড় সমস্যা সমাজে একটি বিশাল বড় ক্যাওস সে তৈরি করে ফেলবে অতএব আমরা দেখি আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালানহ একজন বার্থ ঘাটতি একজন একজন বেড়ে ওঠা শিশুকে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তিনি তাকে নির্দেশ দিয়েছেন যাতে তার যে অন্তরে মনে যে সকল হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ বা এখানে যে যে অপবিত্রতা রয়েছে এগুলো যাতে সে সকাল এবং সন্ধ্যা সেগুলোকে ধুয়ে মুছে ফেলে দেয় এগুলো যাতে সকাল সন্ধ্যা সে সাফ করে নেয় রাসুল্লাহ সাল আলী আসসালাম তাকে একবার লক্ষ্য করে বললেন ইমাম তিরমিজ রহমুল্লাহ তিনি আনাস থেকেই দৃষ্টি বর্ণনা করেছেন রাদি আল্লাহ তালাম তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাম আমাকে বলেছেন ইয়া বুনাইয়া হে আমার বৎস ইন কাদারতা তুসবে হা ওয়া তুমসিয়া যদি সক্ষম হও যদি সম্ভব হয় যে সক সকাল এবং সন্ধ্যায় তুমি এমন হও যে লাইসাফি কলবিকা গিসলি আহাদিন তোমার অন্তরে মনে কারো ব্যাপারে কোনো ক্ষোভ নেই কোনো ক্রোধ নেই কোনো জিঘাংসা নেই কোনো কোনো কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ নেই তাহলে তুমি তাই করো কারণ ইয়া বুনাইয়া এটি হচ্ছে আমার সন্না আর যে আমার সুন্নাকে জীবিত করবে সে আমাকেই জীবিত করলো যে আমাকে জীবিত করলো সে আমার সাথে জান্নাতে থাকলো অতএব সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালাহম রাসুল্লাহ সাল্লামের সাথে জান্নাতে থাকার জন্য তার কতটা ব্যাকুল ছিলেন যে আনাস রাদি আল্লাহ তালাহ এর মাধ্যমে তার অন্তরকে সকল ধরনের হিংসা বিদ্বেষ ক্ষোভ ক্রোধ কাউকে প্রতারণা করা ধোকা দেয়া ইত্যাদি থেকে ইত্যাদি অশ্লীলতা থেকে তিনি তার অন্তরকে এভাবে মুক্ত করেছেন প্রিয় দর্শক আমরা আজকে এর মাধ্যমে আমাদের এই আলোচনা শেষ করছি যেখানে আমরা পাঁচটি মৌলিক স্তম্ভ আলোচনা করেছি এখানে আমরা মৌলিকভাবে আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছিলাম তা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে শিশুদের সাথে আমরা কেমন আচরণ করব রাসুল্লাহ সাল্লাহম শিশুদের সাথে কেমন আচরণ করেছেন তাদেরকে কিভাবে নির্দেশ দিয়েছেন কিভাবে তিনি তাদেরকে আদেশ দিয়েছেন কিভাবে তাদের সাথে তিনি হাসি ঠাট্রা তামাশা করেছেন কিভাবে রাসুল তাদের সাথে মিশেছেন কিভাবে রাসুল তাদের পিছনে দাঁড়িয়ে তাদেরকে নিয়ে হেসেছেন কিভাবে রাসুল্লাহ সাল আলী আসলাম তাদের সামনে প্রশান্ত থেকেছেন তাদের সামনে তিনি রাগান্বিত হননি কিভাবে তিনি তাদেরকে এতটুকু ভৎসনা তিরস্কার করেননি কিভাবে তাদের মাঝে তিনি সিদ্ধান্ত তিনি আকিদা তাদের ইমান তাদের বিশ্বাস এর দৃঢ়তা তিনি তাদের মধ্যে তৈরি করে দিয়েছেন কিভাবে কার্যকরী ভূমিকা কার্যকরীভাবে তাদের আকি তাদের আম তাদের কদর তকদিদের ব্যাপারে বিশ্বাস তিনি তাদের মাঝে তৈরি করে দিয়েছেন ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা বিস্তারিত বিভিন্নভাবে আলোচনা করেছি সবকিছুর মূল বক্তব্য হচ্ছে যে শিশুদের মাঝে আমাদের এই আত্মবিশ্বাস তৈরি করে দেয়া যে না তারা অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী কার্যকরী একজন ব্যক্তিত্বে তারা পরিণত হতে পারে ইমাম আহমেদ ইবিন হাম্বল ইমাম বখারি মুসলিম আবু দাউদ আনাসদি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন যে আমি রাসুল ইসলামের দশ বছর তার খেদমত করেছি কিন্তু তিনি কখনো আমাকে বলেন নাই উফ এ কথা তিনি উচ্চ বিরক্তির কোনো শব্দ উচ্চারণ করেননি এবং কখনো তিনি কোনো কাজে যদি আমাকে পাঠাতেন এবং সেই কাজে যদি আমি না যেতাম এবং আমার তখন রাসুলাম এসে আমাকে দেখতেন যে আমি সেই কাজটি করিনি এরকম হয়েছে যে তিনি এসে দেখলেন যে আমি বাচ্চাদের সাথে শিশুদের সাথে অন্য শিশুদের সাথে খেলছি রাসুল্লাহ সাল্লাম তখন আমার পিছনে দাঁড়িয়ে আমার দিকে তাকে হেসে দিতেন এবং আমি পিছনে ফিরে দেখতাম রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম আমার পাশে দাঁড়িয়ে আছেন আমি এবং তিনি আমার দিকে তাকিয়ে তিনি হাসছেন তখন তিনি তিনি আমাকে বলতেন আনাস তুমি আমি যে তোমাকে যে কাজে পাঠিয়েছি সেই কাজে তুমি যাওনি তখন আমি বলতাম কলতু নাম আমি রাসুল্লাহ আমি এখনই যাচ্ছি ইয়া তখন আনাসরদি আল্লাহ তানহ বলতেন যে অল্লাহ আকাদ খাদিম তুহতি সাদ সিনিন এরপরে আমি রাসুল্লের নয় দশ বছর আমি খেদমত করেছি আমাকে কখনোই তিনি কোনো কাজের ব্যাপারে বলেননি যে কেন তুমি এই কাজটি করেছো কেন তুমি এই কাজটি করনি এবং কোনো কাজ যদি আমি কখনো ছেড়ে দিতাম না করতাম তাহলে কখনো তিনি আমাকে বলতেন না যে হ্যাঁ তুমি কেন ওই কাজটি করলে না তোমাকে তো ওই কাজটি করতে আমি বলেছি তুমি কাজটি করলে কতই ভালো হতো কখনো কখনো আমি কোনো কাজ করতে গিয়ে যদি আমি ওই কাজটি দেরিতে করতাম অথবা ওই কাজটি আমি নষ্ট করে দিতাম তখনও তখন তিনি কখনো আমাকে এর জন্যে তিরস্কার করতেন না যদি তার পরিবারের কেউ আমাকে তিরস্কার করতেন তখন তিনি বলতেন দাউহু তাকে ছেড়ে দাও আকে বাদ দাও তো ফালাউকুদ্দিরা যদি এটি তার জন্য নির্ধারিত নির্ধারিতই থাকতো যদি আল্লাহ এটি নির্ধারণ করিয়ে রাখতেন যদি তকদির এটি থাকতো অথবা তিনি বলতেন লাউ কদিয়া যদি এটি আল্লাহর নির্ধারিত হয়ে থাকতো আইয়াকুনা লাখানা তাহলে অবশ্যই তা সংগঠিত হতো এইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আমার সাথে আচরণ করেছেন প্রিয় দর্শক আমরা আমরা আমাদের শিশুদের মাঝে যদি এইরকম একটা দৃঢ়তা এমন চরিত্র যদি বিনির্মাণ করে দিতে চাই তাহলে আমরা দেখব আজকে আমরা যে সমাজে পতিত আমরা যে সমাজে সমাজে বসবাস করছি যে সমাজে আমরা দেখি চারিদিকে অশ্লীলতার ছড়াছড়ি যে সমাজে আমরা দেখি চারিদিকে গাদ্দার চারিদিকে মানুষ প্রতারণা ছড়াছড়ি যেখানে দেখি আমরা প্রতি মুহূর্তে একজন আরেকজনকে ধোকায় ফেলছে একজন আরেকজনের আমানত নষ্ট করছে মিথ্যাচার পরিপূর্ণ যে সমাজে আমরা সকল কাজে দেখি সকল কাজের মধ্যে আমরা দেখি কেমন যেন এক অশ্লীলতা রয়েছে কেমন যেন অন্যায় একটা প্রবণতা রয়েছে সেই একটি সমাজ সমাজে আমরা যদি আমাদের সন্তানদেরকে শিশুদেরকে যদি আমরা ইসলামিক চরিত্র তাদেরকে প্রদান করতে পারি তাহলে যত বড় ঝড়ই আসুক না কেন যত বড় বিপদে আসুক না কেন যত বড় কালসাপি তাদেরকে ধ্বংসন করুক না কেন যত বড় অপসংস্কৃতি তাদেরকে গ্রাস করুক না কেন যত বড় শক্তি তাদেরকে অপদস্থ করতে চাক না কেন যত বড় লোভ লালসা তাদেরকে তাদের পথ থেকে বিচ্ছুত করতে চাক না কেন তারা অবশ্যই এই জাহিলিয়াতের এই নব্য জাহিলিয়াতের মাঝেও তারা ইসলামের সৌন্দর্য ইসলামিক চরিত্রের সৌন্দর্য নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে এই ইসলামিক যে চরিত্রের কথা বলেছি আমরা পাঁচটি মৌলিক স্তম্ভের উপর ভিত্তি করে যে শিষ্টাচার শিক্ষা দেয়া তাদেরকে তাদেরকে সত্যবাদিতা শিক্ষা দেয়া তাদেরকে আমানতদারিতা শিক্ষা দেয়া তাদেরকে শিক্ষা দেয়া যে তারা তার দায়িত্বশীল হিসেবে তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদেরকে শিক্ষা দেয়া যে তারা তাদের নিজেদেরকে সকল ধরনের হিংসা বিদ্বেষ ক্রোধ ক্ষোভ ইত্যাদি থেকে তারা মুক্ত রাখবে তাহলে আমাদের সন্তানদেরকে ইসলামিক এই আদর্শ শিক্ষা দেওয়া দরকারই বলে আমরা আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ আগামী পর্ব থেকে আমরা নতুন অত্যন্ত চমৎকার একটি বিষয় আলোচনা করব তা হচ্ছে যে শিশুদের সাথে ইমোশনাল বন্ডিং তৈরি করা অর্থাৎ তাদের সাথে একটা আবেগী সম্পর্ক তাদের সাথে একটা একটা একটা মনস্তাত্ত্বিক সম্পর্ক তাদের মাঝে তৈরি করা এই সম্পর্ক তৈরি করে মূলত শিশুদেরকে আপনি সঠিক পথে তাদেরকে পরিচালিত করতে হবে আল্লাহ সুবাহানুমতালা সেই চমৎকার আয়োজনে আপনারা আমাদের সাথে জয়েন করবেন আমাদেরকে সেই আয়োজন আপনাদের সামনে প্রেজেন্ট করার তৌফিক দান করুন এই বলে আজকে এখানে শেষ করছি হাজা মায়ন্দি ওয়াল আলম আয়ন্দুল্লাহ ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ